যদি এক আল্লাহর বান্দা সবাই হয়ে থাকো হে মুমিন যদি এক আল্লাহর বান্দা সবাই হয়ে থাকো হে মুমিন যদি সাড়ে বারো কোটি মুসলমানে হয়ে থাকে জমিন তবে কেন সংঘাত কিসের বিবাদ কিসের ভিন্নমত ভুলে গেছো কি তোমরা সকলেই এক রাসুলের একই শরিয়া একই ইমান সবার কণ্ঠে কণ্ঠে আকবার তৌহিদ ইসলাম একটাই ঘর তো দোকান হয় না এখনো তোমার মাঝে থেকে যায় যদি ভিন্ন ভিন্ন হবে না হবে না হবে না কায়মে ইসলামী হুকুমা যদি এক আল্লাহর বান্দা সবাই হয়ে থাকো হেমিন যদি সাড়ে বারো কোটি মুসলমানের হয়ে থাকে জমিন তবে কেন সংঘাত কিসের বিবাদ কিসের ভিন্ন ভুলে গেছো কি তোমরা সকলেই এক রসুলের উম্মা একই শরিয়ত একই কোরআন একই ইমান সবার কণ্ঠে কণ্ঠে এক স্লোগান আল্লাহু আকবার এক তাওহীদ এক ইসলাম এক তাই ঘর এক কবু কেন হয় না এখনো তোমাদের অন্তর নিজেদের মাঝে থেকে যায় যদি ভিন্ন ভিন্ন পথ হবে না হবে না হবে না কায়েম ইসলামী হুকুমা এভাবে কখনো হবে না কায়েম ইসলামী হুকুমা যদি নিজেদের মাঝে ভ্রাতৃত্বের দরে ওঠে পরিবেশ তবে লাগবে না এত মিছিল মিটিং বক্তৃতা সমাবেশ আর লাগবে না এত আহত নিহত বিদ্রোহ বিক্ষোভ যদি ক্ষমতায় গিয়ে মন্ত্রিত্বের সামলাতে পারো চেতনা একই সাধনা একই আন্দোলন মূর্খের মতো তবু নেতাদের আচরণ একই মঞ্চে পাশাপাশি তবু ভিন্ন ভিন্ন সাধ যদিও সবার একই বদনাম সবাই মৌলবাদ নীতিহীন আন্দোলনে কখনো মিলবে না জনম হবে না হবে না হবে না কায়েম ইসলামী হুকুমা যদি এক আল্লাহর বান্দা সবাই হয়ে থাকো মুমিন যদি এক ঠিকানার যাত্রী সবাই হয়ে থাকো হে পথিক তবে মিছে মিছি কেন ছোট ছুটি কর হারিয়ে দিদি বিদিক যদি ধর্মীয় রাজনীতিতে সবাই হয়ে থাকো একজোট তবে ভিন্ন প্রতীকে কেন ভাগ করো নির্বাচনের ভোট কেন মজুলিস শাসনতন্ত্র জামায়াতে ইসলাম হতে কি পারে না এক দাবি নিয়ে সকলেরই এক নাম কিসের মোর্চা কিসের নিজাম কিসের ওই তো জোট কিছুতেই কিছু হবে না বন্ধু সব ঝোট সব ঝোট এভাবেই দিন কেটে যাবে শুধু এসে যাবে কে আমার হবে না হবে না হবে না গায়েন ইসলামী হুকুমার যদি এক আল্লাহর বান্দা সবাই হয়ে থাকো হেমমিন যদি মুসলিম হয়ে ইসলাম লয়ে ঝগড়া ফেসাদ করো তবে এক কাবা নিয়ে করো না বাড়াই আরেকটা কাবা গড়ো যদি ক্ষমতার টানে সম্মুখ পানে কদম না দিতে পারো তবে স্বার্থান্বেষী হয়ে গেছো তুমি আজ ইসলাম ছাড়ো অযথাই শুধু ভেঙো না স্বপন লাখো কোটি জনতার লাখো তৌহিদি জনতা তোমায় দেয়নি সে অধিকার মঞ্চ মাতানো তপ্ত ভাষণে পল্টন কাপে ওই পরিণামে হই হই রই রই নেতাগণ গেল কই ঢোকাবাজদের দেবে না রেহাই জনতার আদালত হবে না হবে না হবে না কায়নে ইসলামী হুকুমা যদি এক আল্লাহর বান্দা সবাই হয়ে থাকো হেমমিন শুধু দাড়ি টুপিওয়ালা নেতা কর্মীতে হবে না আন্দোলন দেশে বাস্তবে কিছু করতেই হলে চাই গণজাগরণ এই ভ্রান্ত সমাজ সামলাতে আগে হতে হবে সামাজিক তাই মাটি মানুষ আর মানচিত্রকে বুঝে নিতে হবে ঠিক ডাক দিয়ে যাই সবাই তাই ছাড়া ভয় সংশয় সমুখে যাবার সময় এবার পিছু তাকাবার নয় ছাড়া ভণ্ডামি নোংরামি যত গোড়ামি হার কিসিম ময়দান ছেড়ে ভেজো না তো যদি হয়ে থাকো মুসলিম হাতে হাত ধরে যদি নাও সবে বিপ্লবের শপথ তবে কেন বলো হবে না কারণ ইসলামী হুকুমত এদেশে আবার হবেই কারণ ইসলামী হুকুমত এ মাটিতে হতে হবেই কারণ ইসলামী হুকুমত হবে হবে হবে হবে কায়েম ইসলামী হুকুমাত হবে হবে হবে হবে কায়েম ইসলামী হুকুমাত হবে হবে হবে হবে কায়েম ইসলামী হুকুমাত